বাংলা মানবতা সমাধান السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد حتى ترضى ولك الحمد إذا رضيت أصلي وأسلم على النبي الرحمة المبعوث فينا رحمة للعالمين عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وعلى من تبعهم بإحسان إلى يوم الدين اللهم اجعلنا معهم بمنك وكرمك يا أكرم الأكرمين أما بعد সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের আয়োজনে আমরা একজন নারী স্ত্রী হিসেবে তার কি অধিকার এই প্রসঙ্গে কথা বলবো ইনশা আল্লাহ আর আমরা যে কজন আপনাদের সাথে আজকের আয়োজনে একত্রিত হয়েছি আমি আপনাদের সবার কাছে তাদের পরিচয় করিয়ে দিচ্ছি আমার ডানে শেখ ইউসুফ আব্দুল মজিদ তারপর শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তারপর আমার পাশে রয়েছেন শেখ শহীদুল্লাহ খান মাদানি আর আমি আপনাদের ছোট্ট ভাই শাহ ওলিউল্লাহ বন্ধুগণ আল্লাহ সুফান কোরআন আল করিমে পাতায় পাতায় প্রায় প্রত্যেকটি সুর আর প্রাসঙ্গিক বাস্তবতায় স্ত্রী হিসেবে নারীর মর্যাদা এবং নারীর অবদানকে ঘোষণা করেছেন প্রিয় বন্ধু আসুন না তাহলে একজন নারী স্ত্রী হিসেবে তারই শ্রেষ্ঠ মর্যাদা ইসলাম কিভাবে দেয় এই কথাগুলো আমরা জানবো প্রথমে শেখ শহীদুল্লাহ খান সাহেব একজন স্ত্রী তার কি মর্যাদা ইসলাম দিয়েছে একজন নারী যখন স্ত্রী হবে সেই স্ত্রী অবস্থায় তাকে সত্যিকারী ইসলাম কতটুকু অধিকার দিয়েছে আমরা যদি সেই অতীতের কথা স্মরণ করি যেই যুগকে আলোকিত করার জন্য যেই যুগকে সোনালী করার জন্য যেই সমাজকে সোনালী সমাজ হিসেবে গড়ে তোলার জন্য আল্লাহ রাবুল্লাহ আলমিন মোহাম্মদ সাল্লামকে প্রেরণ করলেন এবং অবতীর্ণ করলেন তার উপর কোরআনুল করিম এই কোরআনুল করিমেই সে সময়ের কথা স্মরণ করে দিচ্ছে যখন নারী হিসাবে বা স্ত্রী হিসাবে সমাজে বা পরিবারে তার তেমন একটা মূল্যায়ন ছিল না বরং নারীদেরকে একটা বড় ধরনের মানে পেস্টিজ ঝ্যাম্পারের বিষয় মনে করা হতো বা কারো ঘরে যদি সেই মেয়ে সন্তান জন্ম লাভ করতো এটা যেন বড় ধরনের তার একটা অপমানহানিকর অমানহানিকর বা অপমানের বিষয় একটা দাঁড়িয়েছিল কিন্তু সেই সমাজেই আল্লাহ রাবুল আলমিন নারীদেরকে কিভাবে অধিকার দিলেন এমনকি সেই সমাজে স্ত্রীদের সাথে কি ধরনের আচরণ করা হতো তাদেরকে মনে হয় শুধুমাত্র একটা ভোগের পণ্য হিসাবেই ব্যবহার করা হতো কিন্তু সম্মান বলতে তাদের কিছুই ছিল না যখন সুন্দরভাবে একটা দাম্পত্য জীবন গড়ে উঠবে একজন স্বামী আরেকজন স্ত্রী দুজন দিয়েই শুরু হয় এ জীবন এবং এই পৃথিবীও শুরু হয়েছে দুই দিন জি পৃথিবীও শুরু হয়েছে দুজন দিয়েই আর সেই দাম্পত্য জীবনও শুরু হয় এই দুজন দিয়েই একজন স্বামী আরেকজন স্ত্রী আল্লাহ রাবুল্লাহ আলমিন উভয়ের মাঝে সম্পর্ককে এত গভীর করে দিলেন আল্লাহ রাবুল্লাহ আলমিন ঘোষণা দিয়ে দিলেন হন্না লিবাসুল্লাকুম আল্লাহ আকবর কোনো দূরত্ব রাখলেন না আল্লাহ রাবুল্লাহ আলমিন স্ত্রী হিসাবে তাকে যে কোনো আমি দূরে রাখবো দূরে দূরে কিছু ভাববো যে সে যেন আলাদা জগতের সে যেন আলাদা সাইডের আমি যেন আলাদা জগতের আমার অনেক হয়তো মর্যাদা রয়েছে আল্লাহ সুবাহানা হুয়া তালা দুজনকে সমান করে দিলেন বললেন হুন্না লিবাসুল্লাহ লিবাসুল্লাহুন্না তারা তোমার বস্ত্রস্বরূপ আর তোমরা তাদের বস্ত্রস্বরূপ মানে পোশাক একজন আরেকজনের পোশাক উভয়ের মাঝে কোনো যেন দূরত্ব নেই কোনো যেন ভেদাভেদ নেই কোনো যেন দূরত্ব এই ধরনের নেই শেখ মাদানি কোরআন আল কারীম থেকে দলিল দিয়ে বলছেন যে স্ত্রী হলো পুরুষ যে তার স্বামী তার পোশাক আর স্ত্রীর জন্যে পুরুষ যিনি স্বামী তিনি হলেন তার পোশাক আচ্ছা এই পোশাক গায়ে দেওয়ার আগে তো আমাদেরকে কাপড় কিনতে হয় পরিমাপ অনুযায়ী টেইলারের কাছে দিয়ে সেলাই করতে হয় হ্যাঁ বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সময় থেকে নারীর অধিকারটা ইসলাম কিভাবে দেখেছে নারী যখন তার সাংসারিক জীবনে যায় কোনো একজন পুরুষের অধীনে তখন তার মূল্যায়ন কিভাবে হবে তা রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বিভিন্ন সময়ে বিভিন্নভাবে পেশ করেছেন তার একটা আমরা নিদর্শন পেশ করি একজন সাহাবি আল্লাহ রসুলের নিকটে এসে বললেন যে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম আমাদের নিকটে আমাদের স্ত্রীরা কি হক রাখে যে হকগুলি আমরা পালন করব এতে তাদেরকে মূল্যায়ন করা হবে তখন আল্লাহ রসুল সিরিয়াল পাঁচটা নিয়ম বললেন তার এক নম্বরে বললেন যে আতমাহা এজা তায়েমতা তুমি তাকে খাওয়াবে যখন তুমি খাবে অত্রবাক্যে বোঝা যাচ্ছে যে খাওয়ার ব্যাপারে তাকে যথাযথ মূল্যায়ন করতে হবে দ্বিতীয়বার বললেন যে তুমি তাকে পরাও তুমি যেমন করছো তাকে পোশাক দাও যা তুমি নিজে পোশাক পরে এমন যে পোশাক তুমি যেমন পোশাক পরছো অর্থাৎ পোশাকের মান তোমার যেমন তারও তেমন একটা হতে হবে তার গতি অনুযায়ী তার নীতি অনুযায়ী তার মান অনুযায়ী মূল্যায়ন কর তার পোশাক হতে হবে তারপর তিনি বললেন যে ওলা তুকাব্যে একজন নারী অপর বাসা থেকে তোমার বাড়িতে এসেছে তার চলার গতিতে কোনো উনিশ বিশ হলে কোনো সময় তুমি তাকে কটু কথা বলবে না সুহান আল্লাহ সুহান আল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী আমরা স্ত্রীর পক্ষে রসুল স্ত্রীর পক্ষে এত কথা জি এত কথা কম বলেছেন তিনি বলছেন কখনো তোমরা কটু কথা বলবে না তারপরে তিনি বলছেন যে ওলাত্তাজরে আলাল ওয়াজহে যদি চলার গতিতে শয়তানের চক্রান্তে পড়ে যদি পরিবেশ কোনো সময় দুর্বল হয় আর তুমি যদি কোনো সময় তাকে শাসন করতে শাসন করতে চাও তো তোমার শাসনটা যেন তার মুখের উপরে না হয় রাসুল সাল্লাহ অন্য সময়তে মুখের উপরে মারতে নিষেধ করেছেন তিনি পঞ্চম স্তরে বললেন যে ওয়ালা হা ইল্লাফিল বাইত তুমি তাকে তোমার বাড়ি ছাড়া অন্য কোনো স্থানে থাকতে দিও না এটা হচ্ছে স্ত্রীকে মূল্যায়ন করার সবচেয়ে বড় মাধ্যম একটা মানুষ যদি তার স্ত্রীকে মূল্যায়ন করতে চায় তাহলে তার জন্য একটা থাকা খাওয়ার ব্যবস্থা হতে হবে সেখানে সে সবসময় থাকবে তাহলে সে মানগত থাকতে পারবে সে যদি অন্য জায়গাতে গিয়ে থাকার একটা ব্যবস্থা নিতে চায় বা যেতে চায় তাহলে সে তার স্ত্রীকে মূল্যায়ন করতে পারবে না পরিবেশ দুর্বল হতে পারে সম্মানিত দর্শক মণ্ডলী রাসুল সাল্লাহ আলি সাল্লাম স্ত্রীকে মূল্যায়ন করতে গিয়ে এক সময় বলছেন যে তোমরা সবসময় তোমাদের স্ত্রীদেরকে কল্যাণের উপদেশ দিও জোর করে কিছু করতে যাও না আর আঘাত করো না যার সাথে তোমার সংসার চলে যাকে তুমি এখনই প্রয়োজন মনে করো তাকে আঘাত করবে কেন তিনি বলছেন যে তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম পুরুষ হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি তার স্ত্রীর কাছে উত্তম আর আমি নিজে কথা বলছি আমার নিজের ব্যাপারে আমি আমার স্ত্রীদের নিকটে উত্তম তাহলে তিনি তার স্ত্রীদের নিকটে উত্তম আদর্শ রেখেছেন এবং ওই আদর্শ রাখার জন্য আমাদেরকে বলছেন সম্মানিত দর্শক মণ্ডলী আমরা একটা তার উত্তম আদর্শ দেখাই তিনি কিভাবে স্ত্রীকে মূল্যায়ন করতেন আল্লাহ যেন এমন একটা মাপকাঠি দিয়ে দিচ্ছেন আমি উত্তম হব কিনা আমার স্ত্রী বলে আমার স্ত্রী বলে দিবি আমার কাছে আমার মূল্যায়ন হবে একটা দেবে কত বড় অধিকার দিয়েছেন আল্লাহ সার্টিফিকেট মানে কত বড় অধিকার সত্যায়নকারী কর্তৃপক্ষ মানে এটা হ্যাঁ, অন্য হ্যাঁ। এভাবে বলেছেন এটা এমন ভাবে যেন স্বামীকে বেঁধে রেখেছেন তার সাথে যে বাধ্য হয় আমি তার সাথে ভালো আচরণ করবই তাহলে তো সে আমাকে ভালো বলবে ভালো বলবে জি জি জি তিনি এভাবে বাক্য ব্যবহার করেছেন যে অনুত্তম পুরুষ হচ্ছে ওই যে তার স্ত্রীর কাছে অনুত্তম তাহলে সবসময় স্ত্রীর কাছে ভালো হওয়ার জন্যই স্বামীকে চেষ্টা করতে হবে যথাযথ মূল্যায়ন করতে হবে যখন যেটা লাগে তখন সেটা দিতে হবে বৈশিষ্ট্যগতভাবে আচরণগতভাবে নরম হওয়ার ব্যাপারে আপনাদের আমি বলি একদা আয়েসার জি আল্লাহ তালা আনহা বলছেন যে আমাদের ওই মসজিদে যোদ্ধারা যুদ্ধ প্রশিক্ষণ নিচ্ছে মসজিদের ভেতরে তো আমি পিছন দিক থেকে ওটা দেখতে চাচ্ছি তো আল্লাহ রসুলের কাঁধের উপরে আমি মুখটা লাগিয়ে দেখতে থাকলাম তো তিনি দাঁড়িয়েই থাকলেন যতক্ষণ পর্যন্ত আমি পিছন থেকে দাঁড়িয়ে দৃশ্যটা দেখতে থাকলাম যতক্ষণ তৃপ্ত না হলাম ততক্ষণ পর্যন্ত তিনি দাঁড়িয়েই থাকলেন তারপরে তিনি বলছেন যে আমি হচ্ছি বয়সে কম অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন যে কম বয়সের মেয়ে কিন্তু খেলাধুলা দেখতে ভালোবাসে তো তিনি এই কথা বলে বলতে চাচ্ছেন যে তিনি আমার মনটাকে কন্ট্রোলে রাখার জন্য বা আমার পরিবেশটাকে সুন্দর রাখার জন্য আমি চাহিদা অনুযায়ী যেটা করতে চাইতাম তিনি তার বিরোধিতে করতেন শরীয়তের বিরোধী যদি শরীয়ত বিরোধী সেটা সম্মানিত আমরা ছোট্ট একটা বিরতির সময়ে পৌঁছে গিয়েছি শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সুন্দর করে একজন স্ত্রী স্বামীর কাছে কি কি অধিকার পায় এবং বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ কি কি দিয়েছেন আমাদের সামনে মডেল হিসেবে রেখে গিয়েছেন কি কি বিষয় তা বলছিলেন আমরা তন্ময় হয়ে শুনছিলাম আমরা আরও শুনবো তবে একটি ছোট্ট বিরতির পরেই ফিরে আসছি আমাদের সাথেই থাকুন দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা যারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় আর পুনঃ সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় আবু রাজিয়াল্লাহ তালা আলাইহাল্লাম বলেছেন প্রত্যেক কাজে মধ্যম পন্থা অবলম্বন করো এবং মনে রেখো যে তোমাদের কাউকে তার আমল জান্নাতে নিয়ে যেতে পারবে না সাহাবিগণ জিজ্ঞেস করলেন হে আল্লাহ রাসুল সাল্লাহ আলহ্লাম আপনিও নন তিনি জবাবে বললেন আমিও আল্লাহর রহমত ও ক্ষমা ছাড়া জান্নাতে যেতে পারবো না সেহী মুসলিম চতুর্থ খণ্ড কেয়ামত জান্নাত ও জাহান্নামের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 করেছেন স্ত্রীর মর্যাদা প্রসঙ্গে আমরা আলোচনা শুনছিলাম মহর প্রসঙ্গে স্পষ্ট কোরআন করিমে আল্লাহ তালা ইরশাদ করেন ও আতুন্নিসা তোমার বিয়ে সেটা বিধিবদ্ধ হবে না মোহর ছাড়াই বিয়ে করতে চায় তাহলে সেই বিয়া সরান মহরের মেকদার সম্পর্কে কতটা মহর হবে এ নিয়ে আলোচনা আছে ওয়াতেই তুমি এহদা হুন্না রাশি রাশি স্বর্ণ মুদ্রা কিন্তু কাউকে যদি বিয়ে উপলক্ষে রাশি রাশি স্বর্ণ মুদ্রা তোমরা দিয়ে থাকো আর তারপরে যদি আবার বিচ্ছেদ হয়ে যায় তাহলে ফলা তা খুদু সেই দেওয়া সম্পদ থেকে তুমি কিছু ফিরিয়ে নিও না তো যেটা দেওয়া হয়ে গেছে সেটা তার সে অধিকার তার এখানে প্রথম পর্যায়ে তো মহরের মাধ্যমে অপরিচিত নারীর সঙ্গে যখন নাকি পরিচয় হওয়ার মুহূর্ত তখন তাকে খুশি করে তাকে সন্তুষ্ট চিত্তে আনন্দিত চিত্তে তাকে ঘরে তুলবার আগেই তাকে মহর দেয়া এবং নারীর মহরে মেসেল যেটা বলা হয় যে তার খালাতো বোন ফুয়াতো বোন তাদেরকে যেরকম মহর দেওয়া হয়েছে সেরকম একটা সম্মানজনক মহর দিয়ে মহরের যে সরাইয়াত যে মহর যে ঘোষণা করা হয়েছে এই ঘোষণার ভিতর দিয়ে নারীকে এক মহা মর্যাদার সম্মানে তাকে অধিষ্ঠিত করা হয়েছে তারপরে বিয়ে আল্লাহর হুকুমে সংগঠিত হয় রসুল করিম সাল্লাহ আলী আসাল্লাম বিদায়ী হজে তিনি এ পর্যায়ে নারীদের প্রতি ইস্তাও সৌবিন খেরা জাল্লার একটা বিধান তার ভিত্তিতে নারীদেরকে নারীদেরকে স্ত্রী হিসেবে তোমরা গ্রহণ করেছে এবং এটা আল্লাহর পক্ষ থেকে আমার স্ত্রী তোমার কাছে আল্লাহর পক্ষ থেকে একটা দান আমানত আমানত একটা আমানতটা গ্রহণ করার জন্য বাধ্যতামূলক মোহর দিতে হবে যে মোহর দিতে হবে এবং আল্লাহর নির্দেশে এই আল্লাহর নির্দেশের অনুসরণ করেই এই স্ত্রীর সঙ্গে দাম্পত্য জীবনের এই এই সূচনা আল্লাপাক এটা আমাদের জন্য বিধিবদ্ধ করেছেন সুপ্রিয় দর্শক আসলে স্ত্রীর অধিকার বলতে গিয়ে আমরা প্রাসঙ্গিক কথাগুলো বলছি যদিও মোহর একটি গুরুত্বপূর্ণ বিষয় এই নিয়ে স্বতন্ত্র আরেকটি আলোচনা বৈঠক করার ইচ্ছা থাকলো ইনশা আল্লাহ তবে এতটুকুন বলা উচিত বন্ধু একজন নারী স্ত্রী হওয়ার যাত্রাতেই স্বাতন্ত্রিক সম্পদের অধিকারী হবে অর্থনৈতিকভাবে তাকে অর্থনৈতিক হিসেবে তাকে অর্থনৈতিকভাবে তাকে প্রতিষ্ঠিত করে দেওয়া হবে মজার ব্যাপার হলো ওই নারী মোহর থেকে সম্পদ পাবে বাবার সম্পত্তি থেকে পাবে স্বামী থেকে পাবে ভাইদের থেকে পাবে ছেলেদের মেয়েদের থেকে পাবে কিন্তু তার সকল ইনকাম নেট এক টাকাও কোথাও খরচ করা বাধ্যতামূলক নয় আর পুরুষ যত ইনকাম করে সাথে সাথে খরচ করতে হয় শুধু তাই না ইসলামী শরিয়াতে পুরুষ কোনো জাকাতের টাকা স্ত্রীকে দেয়া যাবে না হারাম কিন্তু স্ত্রী যদি ধনী হয় মোহরের টাকা নিয়ে ব্যবসা বাণিজ্য করলো ধনী হলো স্ত্রী স্বাতন্ত্রিকভাবে সম্পদের মালিক স্বামী বেচারা যদি কোনোদিন ফকির হয় অভাবী হয় ঋণগ্রস্ত হয় স্ত্রী তার জাকাতের টাকা স্বামীকে দিতে পারে এই যে ইসলাম নারীর স্ত্রী হিসেবে তার মর্যাদা অর্থনৈতিকভাবে আজকের পৃথিবীতে আমরা মুক্তবাজার অর্থনীতির সময়ে এসে যখন সামনে পিছনে হাঁটতে বসতে সর্বত্রকাল অর্থ অর্থ বলি আমরা কি যে দেখতে পাই না ইসলাম স্ত্রী হিসেবে নারীর জীবনের যাত্রার সূচনাতেই স্বাতন্ত্রিক অর্থনৈতিক জীবনের ঘোষণা দিয়েছে হ্যাঁ বন্ধুগণ এজন্য নারী স্ত্রী হিসেবে যেমন ভরণ পোষণ পাবে ঠিক একজন স্ত্রী নারী হিসেবে স্বামীর জন্যে পরামর্শদাতাও বটে আমরা আমাদের সমাজে প্রচলিত কিছু কথা রয়েছে যে না নারী না সব কথা স্ত্রীর সাথে না বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তার অসংখ্য গুরুত্বপূর্ণ বিষয়ে উম্মুল তথা স্ত্রীদের সাথে পরামর্শ করেছেন শুধু তাই না আমরা যারা বুখারি মুসলিম পড়াই বা পড়েছি আমরা সবাই বলতে বাধ্য হই প্রথম ওহি যখন নাজিল হয়েছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের পাশে সবচেয়ে বেশি সাহায্য করেছেন একজন নারী তিনি রসুলের স্ত্রী শুধু তাই না তিনি স্ত্রী হিসেবে রসুল সাল্লামকে কি সহযোগিতা করেছেন আল্লাহ আকবর রসুল সাল্লাহ তাল আলী হুসাল্লামও তার জীবনের অতি গুরুত্বপূর্ণ মুহূর্তে বিপদময় মুহূর্তে স্ত্রীদের কাছ থেকে সৎ পরামর্শ পেয়ে ধন্য হয়েছেন আর আপনি আমি কি পরামর্শ করি স্ত্রীর যে অধিকার যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম একটা হাদিসে এবং সেই হাদিসটিও আয়াতে কোরআনের আয়াতের আলোকে যে অনেক সময় বিয়ে করার পরে স্ত্রী যখন ঘরে আসেন তখন তিনি লক্ষ্য করেন যে তার কাঙ্ক্ষিত স্ত্রী যাকে তিনি এতকাল স্বপ্ন দেখেছেন এ তো সেরকম মনে হচ্ছে না তার ভিতরে তার জীবন চরিত্রে আচরণে উচ্চারণে তিনি হয়তো ব্যতীত হন বা তার কাঙ্ক্ষিত নারী হিসাবে তিনি গ্রহণ করতে পারছেন না এ পর্যায়ে রসুল করিম সাল্লা সাল্লামের একটা হাদিস যা আমাদের জন্য এত বড় উপদেশ আমি মনে করি যে প্রত্যেক স্বামী তার বিয়ের আগে অন্তত এই হাদিসটি পড়া উচিত যে হাদিস রসুল করিম করেন যে তোমার স্ত্রীর কোনো চরিত্র তোমার কাছে যদি অপছন্দনীয় মনে হয় যা তুমি এখন মেনে নিতে পারছো না কিন্তু তারপরেও তুমি ধৈর্য ধারণ করো সর্বোচ্চ সহিষ্ণুতা তোমাকে প্রদর্শন করতে হবে যেহেতু সে তোমার স্ত্রী তোমার ঘরে আসছে আজকে হয়তো তোমার কাছে তার একটা চরিত্র তোমার কাছে ভালো লাগছে না কিন্তু ভবিষ্যতের গর্ভে কি নিহিত আছে সেটা তুমি জানো না সেই স্ত্রী তোমার জন্য সমূহ কল্যাণ বয়ে আনতে পারে স্ত্রীদের ব্যাপারে এখানে প্রসঙ্গত একটা বিষয় আরো আমি উল্লেখ করতে চাচ্ছি সেটা হচ্ছে আল্লাহ বাবা মার প্রতি যেরকম অবিল ওয়ালিদাইনি হেসানা বলেছেন এবং স্ত্রীদের প্রতিও আশরুহুন বলেছেন স্ত্রীদের সঙ্গেও ভালো ব্যবহার কর তাহলে আল্লাহ তালার নির্দেশ স্বামীদের প্রতি স্বামী হিসাবে স্ত্রীদের সঙ্গে ভালো ব্যবহার করা আর সন্তান হিসাবে মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করা দেখা যায় অনেক ক্ষেত্রে আমরা মা বাবার প্রতি বেশি ভালোবাসা দেখাতে গিয়ে স্ত্রীর উপরে করতে বসি আবার অনেক সময় স্ত্রীর উপর রচনায় আমরা বা আমার প্রতি দুর্ব্যবহার করি আসলে একজন মমেন আল্লাহর নির্দেশ স্ত্রীর প্রতিও রয়েছে বা আমার প্রতিও রয়েছে দুটোকে সমন্বয় করে একটা ভারসাম্যপূর্ণ সুন্দর ব্যবহারের মাধ্যমে একটা সুন্দর পারিবারিক জীবন গড়ে তুলবেন আর এটাই কোরআনুল করিমে আল্লাহ তালা আমাদেরকে নির্দেশ দিয়েছেন এবং রসুল করিম সাল্লাম আমাদেরকে উপদেশ দিয়েছেন ধন্যবাদ এবার মদানী সাহেব আসলে এই কিছু বিষয় মানুষের কাছে স্পষ্ট হওয়ার জন্য কিছু নমুনা বা দৃষ্টান্ত বাস্তব অবস্থাগুলো তুলে তুলে ধরা কারণ ইসলাম স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন যেন সুখময় হয় এটা যেন একটা কলহমুক্ত হয় উভয়ের মাঝে যেন একটা গভীর সম্পর্ক গড়ে উঠে এজন্য যে বিধানগুলি দিয়েছে ইসলাম আসলে আজকে আমরা সেই বিধানগুলি অপেক্ষা করে চলছি যার কারণে দেখা যাচ্ছে যে আজকে দাম্পত্য জীবনে হ্যাঁ, হ্যাঁ, অর্থনৈতিক দিক থেকে স্ত্রী হিসাবে তাকে কত বড় সাপোর্ট দিয়েছেন এক হলো স্ত্রীর জন্য একটা রিজার্ভ ফান্ড ফান্ড বিভিন্ন দিয়ে তাকে একটা আলাদা রিজার্ভ ফান্ড আল্লাহ তৈরি করে দিয়েছেন দ্বিতীয়ত স্বামীর উপর অপরিহার্য দায়িত্ব দিয়েছেন যেটা আমরা আব্দুল জাকি ইউসুফ সাহেব হাদিস বর্ণনা করে শোনালেন যে স্বামীর উপর অপরিহার্য দায়িত্ব স্ত্রীর যত রকমের ভরণ পোষণ আবাসন সব কিছু দায়িত্ব হলো স্বামীর তো এ দিয়ে মূলত আল্লাহ রাবুল্লাহ আলমিন একটা ভারসাম্য বজায় রাখছেন যে স্বামী স্ত্রী দুইজনকেই যদি পরস্পরে ভরণ পোষণের দায়িত্ব সংগ্রহের জন্য দায়িত্ব দেওয়া হয় তাহলে দেখা যাবে যে টানাটানি ভাব সৃষ্টি হয়ে যাবে যেটা আজকে যেমন দেখুন আজকে আমরা নারীদেরকে মর্যাদা দিতে গিয়ে বা সম অধিকার দিতে গিয়ে নারীদেরকেও যারা আল্লাহ রাবুল্লাহ আলমিন যাদেরকে আশ্রয়স্থলে সুন্দরভাবে স্থান দিয়েছেন তাদেরকে আমরা বের করছি আজকে অফিস আদালতে বাধ্য করছি তাদেরকেও একটা কর্ম কর্মসংস্থানে বা তাদেরকেও একটা পেশাতে লিপ্ত হতে হবে এতে মূলত আসলে দেখা যাচ্ছে যে উভয়ের মাঝেই উভয়ে যখন ইনকাম করে উভয়ে যখন রোজগার করে তখন উভয়ের মাঝেই দুজনের মাঝে একটা বরত্ব ভাব সৃষ্টি হয়ে যায় যার ফলে সেই পরিবারে সেই দাম্পত্য জীবনে কখনো শান্তি এর একটা ভারসাম্য খুঁজে পাওয়া যায় না কিন্তু ইসলাম অন্য দিক দিয়ে সেটাকে উভয় পরিবারের মধ্যে একটা ভারসাম্য দেওয়ার জন্য একজনকে এক এক দিকে এক একটা সাইড দেয় আমার মনে মাদানি সাহেব আপনার কথার সাথে আমাদের সময়ও শেষ হয়ে যাচ্ছে আপনার কথার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম থেকে একটি কথা আমরা নিজেরা এবং আমাদের সুপ্রিয় দর্শক সবাইকে জানিয়ে দিতে চাই দেখুন আসলে অর্থ উপার্জনের দায়িত্বটা পুরুষের আর নারী পুরুষের কষ্টার্জিত সম্পদ আরামে ভালোবাসার সাথে ঘরে খাবে ভুগ করবে সেগুলিকে রক্ষা করবে সেগুলিকে রক্ষা করবে হেফাজত করবে তবে অনেকেই বলতে পারি আমরা দরিদ্র ফকির ধনী হওয়ার জন্য কি স্ত্রীকেও একটু কাজ করাতে পারি না স্ত্রী একটু কাজ করলে তো আমার সংসারে একটু হালকা হয় বুঝাটা বন্ধু শুনুন আপনারা আমার এই প্রশ্নের অগ্রিম উত্তর দিয়েছেন আল্লাহ সুবাহতালা তিনি সুন্দর করে বলেছেন আউদুবিল্লাহিবিনা শেতান রাজিম ওয়ান কিহু আল আয়াম আমিনকুম ওয়াসালেহিন আমিন আইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহ মিন ফাদরিহি সুবহান আল্লাহ রবিন বলছেন সৎ নেক পবিত্র এবং উত্তম চরিত্রের অধিকারী যুবক যুবতীর বিয়ে করায় দাও যুবকটা পরিশ্রম করবে যুবতীটা ঘরে বসে দোয়া করবে নতুন স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে আমি আল্লাহ নিজে তাদের অভাব দূর করে ধনী বানিয়ে দেব সুতরাং আচ্ছা। স্ত্রী সে যদি ভালো হয় আর স্বামী সেও যদি ভালো হয় অভাব দূর করার দায়িত্ব তো আল্লাহ ফাদা হত আলার কাজ করে ধনী পৃথিবীতে কেউ হতে পারে না যদি না রব্বুল আলমিন সম্পদ না দেন বন্ধুগণ আসুন না আমরা স্ত্রীদের মর্যাদা দিতে শিখি আর শুধু তাই না স্ত্রী মানে আপনার আমার বংশধরের মা আপনার আমার সন্তানের মা যদি আপনার আমার সন্তানকে যুবরাজ করে গড়ে তুলতে হয় তাহলে আপনার আমার স্ত্রীকে রানী করতে হবে রানীর গর্ব থেকেই যুবরাজ জন্মাবে আর যদি স্ত্রীকে দাসীর মতো মনে করেন তাহলে দাসীর ঘর থেকে কৃতদাস ছাড়া কিছুই জন্মাবে না সুতরাং বন্ধু আসুন নিজের বংশধর থেকে চাণক্য এবং কারিশ্মা দিয়ে ভরে তুলি আপনার আমার সন্তান হোক পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান উত্তম স্ত্রীর গর্ব থেকে আর আমরা হব উত্তম স্ত্রীর উত্তম স্বামী রব্বুল আলমিন আমাদের সকলকে কবুল করুন আপনাদের সবাইকে মুবারকবাদ সুপ্রিয় দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হবে কোনো এক পর্বে ততক্ষণ আমাদের সকলকে রব্বুল আলমিন হেদায়ত নসিব করুন আমি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ আমরা তো সকলেই চাই মহান আল্লাহ প্রেম ও পবিত্র জীবন অর্জন করতে কিভাবে তা সম্ভব কিভাবে তা একমাত্র মোহাম্মদ রসোল্লাহ সাল আলী ওয়াসাল্লামের অনুসরণ এবং অনুকরণের মাধ্যমে আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে রসোল্লা সাল আলী আসাল্লামের সুন্নাতে উদ্ভাসিত পথ পদ্ধতি জানতে তাই দেখুন পিস বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শুসুন্না সমগ্র জীবনকে সফল ও সুন্দর করার জন্য প্রয়োজন সুন্নাতের বাস্তবায়ন দেখুন দার্সে সন্না প্রতি মঙ্গলবার রাত সাড়ে আটটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় ম্যারেজ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 দেখুন অর্ধাঙ্গিনী নাতিত্বাঙ্গিনী প্রতি রবিবার রাত সাড়ে সাতটায় আপ সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়